نهج حياة جئنا تبصرة عن নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ সত্যবাদিতা হল সকল কল্যাণ ও সাফল্যের মূল ভিত্তি আর মিথ্যা হল সকল পাপ আর অপকর্মের মূল উৎস সত্যবাদিতা একজন মুমিনের জীবনকে কল্যাণ ও সাফল্যের পথে পরিচালিত করে সত্যবাদিতা শ্রেষ্ঠতম গুণগুলোর অন্যতম এটি এত মহান একটি গুণ পবিত্র কোরআনে আল্লাহ তালা স্বয়ং নিজের এই গুণের কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন অমান আসদাকুমিনাল্লাহি কেইলা কথায় আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে সত্যবাদিতা সকল নবীদের অনিবার্য গুণ প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবুয়াতের পূর্বেও সত্যবাদী ছিলেন তিনি জীবনও কখনো মিথ্যা কথা বলেননি মক্কাবাসীরা তাকে আল আমিন বা বিশ্বাসে বলে ডাকত একজন মুমিন কখনো মিথ্যা বলতে পারে না সত্যবাদিতা মুমিনের অনিবার্য বৈশিষ্ট্য সত্য বললে যতই ক্ষতি হোক সে কখনো মিথ্যা বলে না কারণ সে বিশ্বাস করে বাহ্যিকভাবে সত্য বলার কারণে ক্ষতি হচ্ছে মনে হলেও আসলে লাভই হচ্ছে কারণ সত্যের মাঝে শুধু কল্যাণই কল্যাণ এতে অকল্যাণের লেশমাত্র নেই সত্যবাদিতা একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের সর্বাঙ্গীন কল্যাণের প্রতিশ্রুতি দেয় সাহি বুখারি ও সাহি মুসলিম এসেছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেন ইন্না সিদ্কাহদি ইলাল বিরি ওয়া ইন্নাল বিরাহদি ইলাল জান্নাহ وإن الرجل ليصدق حتى يكتب صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل ليكذب حتى يكتب كذابا সত্য পুণ্যের পথ প্রদর্শন করে এবং পুণ্য জান্নাতের পথ দেখায় কোনো ব্যক্তি সত্য বলতে থাকে এমনকি তার নাম আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে লেখা হয় আর মিথ্যা পাপাচারের পথ প্রদর্শন করে এবং পাপাচার দুজকের পথ দেখায় কোনো ব্যক্তি মিথ্যা বলতে থাকে এক পর্যায়ে আল্লাহর কাছে তার নাম মিথ্যুক হিসেবে লেখা হয় প্রিয় ভাই আপনি যদি চান আপনার জীবন কল্যাণে ভরে উঠুক আপনার কথা কাজ ও চিন্তা পরিচ্ছন্ন হয়ে উঠুক তাহলে আপনাকে সত্যবাদী হতে হবে সত্যবাদিতা আপনাকে সম্মানিত করবে আপনাকে মানুষের কাছে প্রিয় ও আস্থাভাজন করে তুলবে আপনার জন্য সকল ন্যাক কাজ সহজ করে দেবে আপনার সাহস ও মনোবল বৃদ্ধি করবে সর্বোপরি আপনার ইমানি ব্যক্তিত্বকে সমৃদ্ধ করে তুলবে সাফল্য কল্যাণে ভরে দেবে আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে প্রিয় ভাই মিথ্যা হল মুনাফিক ও কাপুরুষের আলামত একজন সাহসী মুমিন কখনো মিথ্যাবাদী হয় না মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তালা বলেন ফি কলু বিহিম মারদ ফাজাদাহমুল্লাহ মারদ ওয়ালাহুম আজাবুন আলিমুম বিমা ক্যানু জীবন তাদের অন্তর বেধিগ্রস্ত আল্লাহ তালা তাদের সেই বেধি আরও বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কেননা তারা মিথ্যা বলতো প্রিয়নবী সাল্লাহ আলী হাসাল্লাম মিথ্যাকে মুনাফিকরা আলামত বলে অভিহিত করেছেন সাহি বখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন আয়াতুল মুনাফিক সালাস ইদা হাদ্দাসা কাজাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা মুনাফিকরা আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে প্রিয় ভাই অনেক সময় আমরা কথাবার্তায় অসতর্ক থাকি নিজের অজান্তে আমরা অনেক সময় মিথ্যা বলতে থাকি আমাদের উচিত কথাবার্তায় সতর্ক হওয়া কল্যাণের মূল উৎস সত্যবাদিতায় অভ্যস্ত হওয়া এবং মিথ্যাকে ঝেঁটিয়ে জীবন থেকে বিদায় করা তাই আজ থেকে শপথ নিন আপনি সত্যবাদী হবেন সাফল্য কল্যাণের পথে নব উদ্যমে এগিয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলমিন